ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জগতাস বিহাতে প্রভুর প্রেমে জগতাস বিহাতে পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমে জেগে করে মিতালি পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমে জেগে করে মিতালি পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমে জেগে করে মিতালি মানুষ হয়ে তোমরা কেন মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আসমেতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিয়াতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে আকাশে বাতাস গ্রহ তারা পাহাড় নদী ঝরনা ধরা আকাশ বাতাস গ্রহ তারা পাহাড় নদী ঝরনা ধরা আকাশ বাতাস গ্রহ তারা পাহাড় নদী ঝর্ণা ধরা পাখিদের কলতানে মিষ্টি সুরে পাখিদের কলতানে মিষ্টি সুরে তোমার প্রেমে গে ওঠে মেতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিয়াতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে সুন্দর শশীতল মিষ্টি হাওয়াই ঢেউ ঢেউ বই নদী তোমার দয়াই সুন্দর শশীতল মিষ্টি হাওয়াই ঢেউ ঢেউ বই নদী তোমার দয়াই সুন্দর শশীতল মিষ্টি হাওয়াই ঢেউ ঢেউ বই নদী তোমার দয়াই সাগর নদী জোয়ার ভাটা সাগর নদী তোমার প্রেমে ও থেমেতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিয়াতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে